নাম যে মধুর তব জানে না কেউ সেই নামেতে আশিক হয়েছে কেউ নাম যে মধুর তব জানে না কেউ সেই নামেতে আশিক হয়েছে কেউ নাম যে মধুর তব জানে না কেউ সেই নামেতে আশিক হয়েছে কেউ মধু মাখা সেই নামের পরশ নিয়ে মধু মাখা সেই নামের পরশ নিয়ে মিটাই মনের জ্বালা মিটাই মনের জ্বালা সল্লে আলাহ তুমি কমলেওয়ালা কমলেওয়ালা তুমি কৌসরওয়ালা সল্লে আলাহ তুমি কমলেওয়ালা কমলেওয়ালা তুমি কৌসরওয়ালা তোমার নামে দরুদ পড়েন তোমার নামে দরুদ পড়েন মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা সল্লে আলাহ তুমি কমলেওয়ালা কমলেওয়ালা তুমি কৌসরওয়ালা সল্লে আলাহ তুমি কমলেওয়ালা কমলিওয়ালা তুমি কৌসরওয়ালা আশিক হয়ে প্রভু তোমার প্রেমে প্রকাশ করিলেন সৃজন করিলেন ধরা দামে আকাশ জমিন ইনসান আশিক হয়ে প্রভু তোমার প্রেমে প্রকাশ করিলেন শান সৃজন করিলেন ধরা দামে আকাশ জমিন ইনসান আশিক হয়ে প্রভু তোমার প্রেমে প্রকাশ করিলেন শান সৃজন করিলেন ধরা দামে আকাশ জমিন ইনসান मक्की তুমি মাদানি তুমি মক্কি তুমি মাদানি তুমি কাল হাসরে তুমি সুপারিশওয়ালা সাল্লে আলা সাল্লে আলা তুমি কমলে ওয়ালা कमले वाला तुम्ही कौसर वाला सल्ले आला तुम्ही कमले वाला কমলি তুমি কৌসর রিক্ত মলিন ধরা সিক্ত হলো গে তোমার গুণগান ধন্য হলো শতহীন জীবন নসিব হলো ইমান রিক্ত মলিন ধরা সিক্ত হলো গে তোমার গুণগান ধন্য হলো শতহীন জীবন নসিব হলো ইমান রিক্ত মলিন ধরা সিক্ত হলো গে তোমার গুণগান ধন্য হলো শতহীন জীবন নসিব হলো ইমান মক্কি তুমি मदनी तुम मक्की तुम मदनी तुम कल्हाशोरे तुम्हें सुपारिश वाला सल्ले आला सल्ले आला तुम्हें कमले वाला कमले वाला तुम्हें कौसर वाला सल्ले आला तुम्हें कमले वाला कमले वाला तुम्हें कौसर वाला নাম যে মধুর তব জানে না কেউ সেই নামেতে আশিক হয়েছে কেউ নাম যে মধুর তব জানে না কেউ সেই নামেতে আশিক হয়েছে কেউ মধুমাখা সেই নামের পরশ নিয়ে মধুমাখা সেই নামের পরশ নিয়ে মিটাই মনের জ্বালা মিটাই মনের জ্বালা सल्ले आला तुम्ही कमले वाला कमले वाला तुम्ही कौसर वाला सल्ले आला तुम्ही कमले वाला কমলেওয়ালা তুমি কৌসরওয়ালা তোমার নামে দারুদ পড়েন তোমার নামে দারুদ পড়েন মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা সল্লে আলা তুমি কমলেওয়ালা কমলেওয়ালা তুমি কৌসরওয়ালা সল্লে আলা তুমি কমলেওয়ালা कमले वाला तुम्हें कौसर वाला सल्ले आला तुम्हें कमले वाला कमले वाला तुम्हें कौसर वाला